السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রাসুলহি নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি ও মংতবে আহম বি ইহসানিন ইলাইউমিদ্দিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সেল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা অবগত হয়েছি রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে ইসলামের পথে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করেছেন সরাসরি দিক নির্দেশনাই শুধু নয় বরং অতীত ইতিহাস থেকে অনেক ঘটনা অনেক কাহিনী অনেক বাস্তব সত্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের সামনে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম তুলে ধরেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এমনই অতীতের কিছু ঘটনা কিছু কাহিনী যা সহি হাদিসেও প্রমাণিত হয়েছে সেসব কাহিনী থেকে একটি অন্যতম কাহিনী হচ্ছে মুসলিম জাতির পিতা দিনী পিতা ইব্রাহিম আলী হিসালাতাম এর জীবনের কিছু ঘটনা সহিহুল বুখারির হাদিসে এসেছে প্রসিদ্ধ সাহাবি আবু হরাই রাহু যিনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সাহাবি আবু হরাই রদিয়াল্লাহ তালা আনহু তিনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আদে বর্ণনা করছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন লম ইয়াকজিব ইব্রাহিম ইল্লা সালাসা ইব্রাহিম আলী সালাতাম তার গোটা জীবনে মিথ্যা কোনো বলেননি কোনো মিথ্যা কথা বলেননি শুধু তিনবার মিথ্যা বলেছেন তো ইব্রাহিম আলাই সালাতামের মিথ্যা সেই মিথ্যাটা কি ছিল আমাদের জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ইব্রাহিম আলী সালাতামের সেই তিনটি মিথ্যার বিষয় আল্লাহ সুবহানা হাতালা দুটি বিষয় কোরআনুল করিমেও আলোকপাত করেছেন আরেকটি বিষয়ে সহিহুল বুখারির হাদিসেও এসেছে সেই তিনটি বিষয়ের মাঝে একটি বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইসালাতুসাল্লাম যখন ছোট ছিলেন তিনি দিনের উপর তৌহিদের উপর আল্লাহর একত্রবাদের উপর গড়ে উঠছেন সকল প্রকার প্রতিমা পূজা শেরকি কর্মকাণ্ড তিনি বর্জন করেন আমরা জানি ইব্রাহিম আলাই সালাতামের বাবা তিনি ছিলেন একজন প্রতিমা পূজারই শুধু নয় বরং যে সমস্ত প্রতিমার পূজা করা হয় সেই প্রতিমাগুলি নির্মাণের এবং সেগুলি সরবরাহদানকারী একজন ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাই সালাতামের বাবা আজার তার পেশাই ছিল তিনি এই সমস্ত প্রতিমা পুতুল তৈরি করতেন সরবরাহ করতেন এটাই ছিল তার পেশা এখানে একটি বিষয় মনে রাখতে হবে আমরা অনেক সময় মনে করি যে দিনদার ব্যক্তি ছাড়া দিনদার সন্তান হওয়া সম্ভব নয় আসলে এই কথাটি ঠিক নয় বরং দিনহীন ব্যক্তি থেকেও দিনদার ব্যক্তি তৈরি হতে পারে যেমন এই ইব্রাহিম আলহ সালাতাম তিনি হলেন মুসলিম জাতির জনক মুসলিম জাতির পিতা দেনী পিতা সেই ইব্রাহিম আলহ সালাতাম তিনি তাউহিদ আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হলেন সেদিকেই দাওয়াত দিলেন সকল প্রকার শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকলেন ও বিরত রাখার দাওয়াত দিলেন বিরত থাকার দাওয়াত দিলেন অথচ ইব্রাহিম আলাই সালাতাম কার কাছ থেকে এসেছেন তার বাবাকে তার বাবা হচ্ছেন একজন প্রতিমা পূজারী এবং সেই প্রতিমা তৈরিকারী ও সরবরাহকারী একজন ব্যক্তি অনুরূপ অনেক নবী রাসুলদের বিষয়ে আমরা পাব যারা দিনের পথে ছিলেন নবী এবং রাসুল হিসাবে অথচ তাদের পূর্ব বাবা মা পূর্বপুরুষ তারা তৌহিদ বলতে কিছুই চিনতেন না ইসলাম বলতে কিছু জানতেন না স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তার অবস্থাটাও একই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দাদা আব্দুল মোত্তালিব তিনি প্রতিমা পূজারী ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা যিনি একাধারে দশ বছর মোহাম্মদ সাল্লাহামকে সার্বিক ছত্রছায়ায় সহযোগিতা রেখেছিলেন সেই আবু তালেব তিনিও ছিলেন প্রতিমা পূজারী মুশ্রিক রসুল সাল্লাহামের বাবা মা করান সুন্নার আলোকে বোঝা যায় তারাও ছিলেন সেই প্রচলিত সমাজের নিয়ম অনুযায়ী প্রতিমা পূজারী হিসাবে তারাও ছিলেন কিন্তু তাদের থেকেই আল্লাহ সুবহান তালা বের করে নিয়ে এসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ দিনদার মানব জাতির মাঝে শ্রেষ্ঠ দিনদার ব্যক্তি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে সুতরাং সব ক্ষেত্রে এই কথা বলা ঠিক নয় যে বাবা মা দিনদার নয় ছেলেরা তো কোনোদিন দিনদার হতেই পারে না এ কথা বলা ঠিক নয় সাধারণ বেশিরভাগই পাওয়া যায় বাবা মা ভালো হলে সন্তানেরা ভালো হয় এটা সাধারণ নিয়ম কিন্তু এটার যে ব্যতিক্রম হতে পারে না এমনটি নয় আবার দেখা গেছে অনেক ভালো ঘরের সন্তানেরাও এমন খারাপ হয়ে গেছে যা বলার অপেক্ষা রাখে না সেটা আমাদের সমাজে খুঁজলেও আমরা নজির পাব ইতিহাস থেকে খুঁজলেও আমরা নজির পাব নৌ আলাই হিসালাতাম তিনি একজন নবী রাসুল আল্লাহর কত প্রিয় ব্যক্তি অথচ সেই নু আলাই হিসালাতামের পরিবার থেকে এমনও ব্যক্তি যে ব্যক্তি সেই দাওয়াত গ্রহণ করেনি ইসলাম বুঝেনি ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল না অমুসলিমেই ছিল নু আলি সালাতামের ছেলে অতএব ব্যতিক্রম হওয়াটা কোনো অসম্ভব নয় সুপ্রিয় দর্শক শ্রোতা ইব্রাহিম আলী হিসালাতাম সেই পরিবেশের মানুষ ছিলেন ছোট বয়সেই দেখলেন যে তারা সকলেই প্রতিমা পূজারী কিন্তু ইব্রাহিম আলী সালাম জন্মসূত্রেই সেগুলি থেকে সবসময় তিনি পরিচ্ছন্ন থাকতেন পুত পবিত্র থাকতেন কখনো তাদের সাথে অংশগ্রহণ করতেন না বাবা চাচা প্রতিবেশী সকলেই তাদের মেলা শুরু হয়েছে প্রতিমার মেলা ইব্রাহিম আলাই সালাতামকে বলা হলো চলো তুমিও আমাদের সাথে ইব্রাহিম আলাই সালাতাম বুঝলেন যে না সেখানে হচ্ছে যত রকমের শের কুফরি কর্মকাণ্ড সেই শেরক ও কুফরি কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করতে পারি না কিন্তু তাদেরকে প্রকাশ্যে এ কথাও বলার সুযোগ ছিল না ইব্রাহিম আলি সালাম একটি কৌশল অবলম্বন করলেন তিনি তাদেরকে বললেন দেখো তোমরা আমাকে ডাকতেছ কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয় কেন ইন্নি সাকিমন আমি অসুস্থ এই অসুস্থতার কারণে আমি সেখানে যেতে পারছি না ইব্রাহিম আলাইসাল্লাম এই ওজোর পেশ করে তাদের কাছ থেকে ছাড় নিলেন প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইসাল্লাম শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না তাই সেই বড় অপরাধ থেকে বাঁচার জন্যই তিনি এই সময় মিথ্যার আশ্রয় নিয়েছেন অবশ্য কেউ কেউ ব্যাখ্যা দিয়ে বলেন যে না ইব্রাহিম আলাইসাল্লাম কোনো মিথ্যার আশ্রয় নেননি কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন তিনি হচ্ছেন তাওহিদপন্থী তিনি হলেন ইমানদার কিভাবে তিনি সেই শেরক ও পন্থীদের সাথে অংশগ্রহণ করবেন তাদের শেরকি কর্মকাণ্ডে ইব্রাহিম আলাই সালাতাম মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন তাই তিনি বলেছেন এমনি সাকিম আমি অসুস্থ সেই দিক থেকে বিবেচনা করলে আবার বলা যায় যে না ইব্রাহিম সালাম কখনো মিথ্যা বলেননি তিনি সত্যি বলেছেন হয়তো কেউ এই ধরনের বলবো আমরা যে কিভাবে আমরা বলছি যে ইব্রাহিম সাল্লাম মিথ্যা বলেছেন আসলেই ইব্রাহিম আসাল্লাম মিথ্যা বলে দাবি করলেন যে আমি অসুস্থ যেতে পারবো না এটা আমাদের কথা নয় এ কথা যেমন করানুল কারিমে এসেছে এ কথা তেমন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম ও ইব্রাহিম সাল্লামের এই তিনটি মিথ্যা বলে স্বীকৃতি দিয়েছেন যেভাবে করান সন্না এসেছে সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে ভিন্ন কৌশল ও অযৌক্তিক যুক্তি দাঁড় করে কোন প্রয়োজন নেই অতএব ইব্রাহিম আলাইসালাতামের জীবনে তিনটি মিথ্যার এটি ছিল একটি মিথ্যা যে তিনি বলেছিলেন যে আমি অসুস্থ আমার পক্ষে তোমাদের সাথে যাওয়া সম্ভব নয় ইব্রাহিম আলহিসালামের দ্বিতীয় মিথ্যার বিষয় যে বিষয়টি আল্লাহ সুবাহ আনুল করিমে তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন বল কবির হুম হাজা এ বিষয়টি মূলত ঘটেছিল সেই মুশ্রেকদের প্রতিমা পূজারীদের যে প্রতিমা সমূহ তারা প্রস্তুত করে রেখেছিল যাদের কাছে গিয়ে তারা ধর্ণা দিত সেখানে গিয়ে তারা নত হতো তাদের বিভিন্ন আবেদন নিবেদন পেশ করত তারা তাদের আবাদত করত ইব্রাহিম আলাই সালাম কোন এক সময় আড়ালে সেখানে প্রবেশ করে গিয়ে এক কোঠার দিয়ে তিনি কি করলেন সব প্রতিমাগুলিকে ভেঙে ফেললেন ভেঙে ফেলে সেই বড় প্রতিমার গায়ে বা কাঁধে সেই কোঠারকে ঝুলিয়ে রাখলেন তারা যখন দেখল যে সর্বনাশ তাদের সবকিছু ভেঙে ফেলেছে তারা কে এ অপরাধ করেছে কে ভেঙেছে এ খোঁজাখুঁজি শুরু করলে শেষে পাওয়া গেল যে ইব্রাহিম আলাই সালাতুসাল্লামই হয়তো হতে পারেন তিনি এগুলিকে ভেঙেছেন কারণ সেই সমাজে ইব্রাহিম আলাই সালাতাম ছাড়া তাদের এ প্রতিমা পূজার প্রতিবাদ করার মতো কেউ ছিল না তিনি এটাকে অপছন্দ করতেন ও প্রতিবাদ করতেন তাই তারা ধরে নিল যে তিনি হয়তো এগুলি ভেঙেছেন ইব্রাহিম আলাই সালাতামকে এখন ডাকা হলো জিজ্ঞাসাবাদ হচ্ছে যে তিনি এটি করেছেন কি না ইব্রাহিম আলাই ইসলাম তিনি তো নিজে করেছেন কিন্তু সুকৌশলে তিনি জবাব দিলেন বলফা আলাহু কাবি রুহুম হাদা তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো কে এগুলি ভেঙেছে তোমরা তোমাদের যেগুলি প্রতিমার মাঝে বড় রয়েছে তাকে তোমরা জিজ্ঞাসা করো বলফা আলাহু কাবি রুহুম হাদা আমাকে কেন বলতেছো তোমাদের প্রতিমাগুলির মাঝে যেটি সবচেয়ে বড় তাকে তোমরা জিজ্ঞাসা করো সেই বড় প্রতিমাই কি করেছে এসব কিছু ভেঙে ফেলেছে তো ইব্রাহিম আলাই সালাতাম এটাও মূলত এক প্রকার কৌশলে জবাব দিয়েছেন কিন্তু সেটি সত্য কথা ছিল না সত্যতা হলো তিনি নিজে ভেঙেছেন তাই এটাও ইব্রাহিম সালাতাম এর একটি মিথ্যার অন্তর্ভুক্ত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে এই তিনটি ইব্রাহিম আলাইসাল্লামের এমন কথা যে কথাগুলি বাস্তবেই মিথ্যা ছিল কি না এ মর্মে বিভিন্ন তথ্যের আলোকে আমরা বলতে পারি যে আসলে আল্লাহ রাসুল সাল্লাম যেখানে সেটাকে মিথ্যা বলে পরিচয় দিয়েছেন উল্লেখ করেছেন সুতরাং আর বিভিন্ন আশ্রয় নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই বিশেষ করে ওই কেয়ামতের কঠিন বিভীষিকাময় সময়ে যখন মানুষেরা সুপারিশের জন্য ছোটাছুটি করবে তারা যাবেন আদম আল ইসলামের কাছে তিনি অপারগ হবেন তারা যাবেন নৌ ইসলামের কাছে তিনি অপারগ হবেন তারা যাবেন নু আলাইসালামের পরেই ইব্রাহিম আলাইসালাতামের কাছে ইব্রাহিম আলি হিসালাতাম তাদেরকে তখন জবাব দিবেন দেখো তোমরা আমার কাছে সুপারিশের জন্য এসেছ ঠিকই কিন্তু আমি আমার জীবনে এমন তিনটি মিথ্যা কথা বলেছি যার কারণে আমি আল্লাহ সুবাহ তালার কাছে তোমাদের জন্য সুপারিশ করার মতো পরিবেশ পাচ্ছি না বিশেষ করে আল্লাহ সুবাহ আজকের দিনে এত রেগে গেছেন যে ধরনের রাগ কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না সুতরাং তোমাদের জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ইব্রাহিম আলী হিসালাতাম তার এই বিষয়গুলিকে অপরাধ স্বীকৃতি করেই স্বীকৃতি দিয়েই আল সুপারিশ করা থেকে তিনি অপারগতা প্রকাশ করবেন তাহলে বোঝা যায় যে আপনি অযথা কেন টানা হেসরা করে কিছু অপব্যাখ্যা নিয়ে আসার চেষ্টা করবেন সরাসরি ইব্রাহিম ইসলামের মুখ থেকে প্রমাণিত হয় আবার রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও বলে দিয়েছেন যে এগুলি ছিল ইব্রাহিম আলাই সালাতামের মিথ্যা হয়তোবা কেউ বলতে পারি যে তাহলে কি ইব্রাহিম আলাই সালাতাম নবী রাসুল হওয়ার পরেও তিনি মিথ্যা কথা বললেন আসলে ইব্রাহিম আলাই সালাতাম আমরা বলবো যে সরাসরি তিনি জেনে শুনে যে মিথ্যা হারাম এমন মিথ্যা বলেছেন তা নয় বরং বিষয়টি হচ্ছে ইস্তেহাদি বিষয় ইব্রাহিম আলাই সালাতাম ইস্তেহাত করে এটাকে তিনি কল্যাণজনক মনে করেছেন সেই হিসাবে ইব্রাহিম আলাই সালাতাম সেই সময়গুলিতে এই ধরনের কথাগুলি বলেছে সুপ্রিয় দর্শক শ্রোতা ইব্রাহিম আলী হিসালাতাম এর তৃতীয় বিষয় যেটা ইব্রাহিম আলী তিনি একদা এক অঞ্চলে অতিক্রম করে যাচ্ছেন সে অঞ্চল অতিক্রম করার সময় সেখানে একজন জালেম শাসক ছিল এই জালেম শাসকের স্বভাবেই ছিল কোনো ভালো মানুষ যদি কোনো ভালো মেয়ে মানুষ যদি সেদিক দিয়ে অতিক্রম করে সেই জালেম নিষ্ঠুর অসভ্য ব্যক্তি সেই মেয়ে মানুষের সাথে অপকর্মে জড়িয়ে যাওয়ার চেষ্টা করে